ইবনু আব্বাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন তিনি তার খালা মুমিনদের মা মাইমুনা রদিয়াল্লাহ তাল্লাহা এর ঘরে রাত কাটালেন তিনি বলেন আমি বালিশের পোস্থের দিকে শুয়ে পড়লাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এবং তার সহধর্মিনী বালিশের দৈর্ঘ্যে শয়ন করলেন অতপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মধ্যরাত বা তার কিছু আগ বা পর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জেগে উঠে বসলেন এবং দু হাতে মুখমণ্ডল মুছে ঘুমের রেশ দূর করলেন অতপর তিনি সুরাহ আল ইমরানের শেষ দশ আয়াত তেলবাত করলেন পরে একটি ঝুলন্ত মশকের দিকে এগিয়ে গেলেন এবং এর পানি দ্বারা উত্তমরূপে অজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তালাহু বলেন আমিও উঠে পড়লাম এবং তিনি যেমন করেছিলেন আমিও তেমন করলাম অতপর আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার ডান হাত আমার মাথার উপর রেখে আমার ডান কানে মোচড়াতে লাগলেন এবং আমাকে তার পেছন হতে ঘুরিয়ে এনে তার ডান পাশে দাঁড় করিয়ে দিলেন তিনি তখন দু রাকাত সলাত আদায় করলেন অতপর দু রাকাত অতপর দু রাকাত অতপর দু রাকাত অতপর দু রাকাত অতপর দু রাকাতের সাথে আর এক রাকাত দ্বারা বেজোর করে বিতর আদায় করে শুয়ে পড়লেন শেষে ফজরের জামাতের জন্য মুয়াজ্জিন এলেন তিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিরাতে দু রাকাত ফজরের সুন্নত আদায় করলেন অতপর বেরিয়ে গেলেন এবং ফজরের সালাত আদায় করলেন